সাহল ইবনু সাদ সাইদি রদিল্লাহ তালাহ হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম এর নিকট সংবাদ পৌঁছে যে বনু আমর ইবনু আউফে কিছু ঘটেছে তাদের মধ্যে আপোষ করে দেওয়ার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবি সহ বেরিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে কর্মব্যস্ত হয়ে পড়েন ইতোমধ্যে সালাতের সময় হয়ে গেল বিলাল রদিল্লাহ তালাহু আবু বকর রদিল্লাহ তালাহু এর নিকট এসে বললেন হে আবু বকর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন এদিকে সালাতের সময় হয়ে গেছে আপনি কি সালাতে লোকদের ইমামত করতে প্রস্তুত আছেন তিনি বললেন হ্যাঁ যদি তুমি চাও তখন বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন ইকামত বললেন এবং আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন সামনে এগিয়ে গিয়ে লোকদের জন্য তাকবীর বললেন এদিকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আসলেন এবং কাতারের ভেতর দিয়ে হেঁটে প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেলেন মুসল্লিগণ তখন হাততালি দিতে লাগলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর অভ্যাস ছিল যে সালাতে এদিক সেদিক তাকাতেন না মুসল্লিগণ যখন অধিক পরিমাণে হাততালি দিতে লাগলেন তখন তিনি সেদিকে তাকালেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে ইঙ্গিত করে সালাত আদায় করতে থাকার নির্দেশ করলেন আবু বকর রদিল্লাহ তালাহু দুহাত তুলে আল্লাহর হামথ বর্ণনা করলেন এবং পেছনের দিকে সরে গিয়ে কাতারে দাঁড়ালেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সামনে এগিয়ে লোকদের নিয়ে সালাত আদায় করলেন সালাত শেষ করে মুসল্লিগণের প্রতি লক্ষ্য করে বললেন হে লোক সকল তোমাদের কি হয়েছে সালাতে কোনো ব্যাপার ঘটলে তোমরা হাততালি দিতে থাকো কেন হাততালি তো মেয়েদের কাজ কারো সালাতের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সে যেন সুবান আল্লাহ বলে কারণ কেউ অন্যকে সুবান আল্লাহ বলতে শুনলে অবশ্যই সেদিকে লক্ষ্য করবে অতপর তিনি বললেন হে আবু বকর তোমাকে আমি ইঙ্গিত করা সত্ত্বেও কিসে তোমাকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বাধা দিল আবু বকর রদিল্লাহ তালাহু বললেন কুহাফার ছেলের জন্য এ সমীচীন নয় যে সে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সম্মুখে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করবে